ওগো প্রভু ডাকি তোমার হৃদয় খুলে জপি তোমার ওগো প্রভু ডাকি তোমার হৃদয় খুলে জপি তোমার ওগো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় তুমি মাবুদ তুমি রাহিম তুমি মাবুদ তুমি রহিম তুমি মাবুদ তুমি রহিম তুমি তো বিশ্ব জগতের মালিক ওগো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় ওগো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় গাছগাছালি পাখ পাখালি গুনগুনিয়ে ডাকে তোমার সাগর মাঝে ঢেউয়ের তালে মাঝিরাও গান গান গাছগাছালি পাখ পাখালি গুনগুনিয়ে ডাকে তোমার সাগর মাঝে ঢেউয়ের তালে মাঝিরাও গান গা গাছগাছালি পাখ পাখালি গুনগুনিয়ে ডাকে তোমায় সাগর মাঝে ঢেউয়ের তালে মাঝিরাও গান তুমি মাবুদ তুমি রাহিম তুমি মাবুদ তুমি রাহিম তুমি মাবুদ তুমি বিশ্ব জগতের মালিক ওগো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় ওগো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় পাহাড় চিরে ঝর্ণা ঝরে তোমার নিপুণ সারা গানে গানে সুরে সুরে বাতাস গান গা পাহাড় চিরে ঝর্ণা ঝরে তোমার নিপুণ নিশারা গানে গানে সুরে সুরে বাতাস গান গা পাহাড় চিরে ঝর্ণা ঝরে তোমার নিপুণ নিশারা গানে গানে সুরে সুরে বাতাস গঙ্গা তুমি মাবুদ তুমি রাহিম তুমি মাবুদ তুমি রাহিম তুমি মাবুদ তুমি রাহিম তুমি তো বিশ্ব জগতের মালিক গো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় ও গো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় তুমি মাবুদ তুমি রাহিম তুমি মাবুদ তুমি রাহিম তুমি মাবুদ তুমি রাহিম তুমি তো বিশ্ব জগতের মালিক ও গো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় ও গো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় ও গো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় ও গো প্রভু ডাকি তোমায় হৃদয় খুলে জপি তোমায় হৃদয় খুলে জপি তোমায় হৃদয় খুলে জপি তোমায় হৃদয় খুলে আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে